পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তালা যেন সবার এই সুন্দর নিয়াতকে যেন কবুল করেন আর কোরআনকে যেন দুনিয়াতে আমাদের জন্য সফলতার চাবিকাঠি এবং আখেরাতে আমাদের নাজাতের সোপান বানিয়ে দেন আমিন আলমিন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা আলোচনা করছি সুরাতুল আহজাবের ফোরটি নাইন নম্বর আয়াত উনপঞ্চাশ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করছি এবং উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা নেকাহের প্রসঙ্গ যেমন আলোচনা করেছেন সাথে সাথে তালাকের প্রসঙ্গ আল্লাহ তালা আলোচনা করেছেন গত এপিসোডে আমরা কথা বলেছি নেকাহ সংক্রান্ত মানুষের জন্য নেকাহ করাটা বিয়ে করাটা কেন জরুরি বিয়ে করলে কি লাভ আর না করলে কি ক্ষতি এ সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব তালাক প্রসঙ্গে তালাক মূলত এমন একটা বিষয় যেটাকে স্বাভাবিক অবস্থাতে শরিয়াত এনকারেজ করে না এই শরিয়াতের মধ্যে আল্লাহ তালা যত জিনিসকে পারমিসেবল রেখেছেন অ্যালাউড রেখেছেন তার মধ্যে একদম লো ক্যাটাগরির মধ্যে হলো তালাক কোন আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি আমরা আয়াতটাকে তেলাওয়াত করে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فمتعوهن وسرحوهن سراحا جميلا আয়াতের শুরু হলো নেকাহ দিয়ে সুম্মা অতপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তল্লাক তুমো না তাদেরকে যদি তোমরা তালাক দাও আমি এখন আলোচনা করব তালাককে কেন আল্লাহ সুহান হুয়া তালা জায়েজ রেখেছেন এবং কোন অবস্থাতে কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে অথবা কোন অবস্থাতে কোন স্ত্রী তার স্বামীর থেকে তালাক চাইতে পারে এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আলোচনার সূত্রপাত হয়েছে কথা দিয়ে যে যখন আর কোনো উপায় থাকে না আর কোনো ওয়ে আউট নাই এমন সিচুয়েশনের মধ্যে তালাককে ব্যবহার করা উচিত যখন তখন আপনার মাথা গরম হয়ে গিয়েছে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে গন্ডগোল হয়েছে আপনি যৌতুক পান নাই অথবা আপনি আপনার স্ত্রী সময় মতো রান্না বাড়া করে নাই অথবা স্ত্রী আপনার কথা শোনে নাই স্ত্রীর ভাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে এই সমস্ত রিভেঞ্জ এ সমস্ত বিষয়ের আপনি যে রাগ যে আপনি ঝাড়বেন স্ত্রীর উপরে স্ত্রীকে তালাক দিয়ে এটা শরীয়ত জায়জ করে না করে না করে না এরকম কাজ যারা করে তারা কাপুরুষ তারা কোনো অবস্থাতেই সুপুরুষ হতে পারে না এজন্য তালাককে আপনি কথায় কথায় মুখে তালাক তালাক উচ্চারণ করবেন না আপনি যদি করেন এটা তাহলে আপনি কাপুরুষ আপনি সুপুরুষ নন এট অল এই কাপুরুষ আপনি হতে যাবেন না মেহরবানি করে তালাক যদি আপনি দিতে আসলেই চান তাহলে আপনি ফাইন্ড আউট করেন কেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে হবে হোয়াট ইজ দ্য রিজন এমন তালাক দেওয়ার মতো স্পেসিফিক বাইটাল রিজনেবল একসেপ্টেবল কোনো কারণ আছে কিনা you need to see that first কখন শরিয়াত আপনাকে অ্যালাউ করে তালাক দেওয়া ফর এক্সাম্পল ধরেন অনেক সিচুয়েশন হতে পারে তার মধ্যে একটা সিচুয়েশন হলো আপনি আপনার ওয়াইফকে ইসলামী শরিয়াত মোতাবেক চলতে বলেছেন but wife doesn't listen to you wife আপনার কথা শুনে না she doesn't pray she doesn't fast she doesn't obey you she doesn't listen to Allah এরকম সিচুয়েশনের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে first of all you have to give নাসিহা টু ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীকে ফাইজু হন তাহলে তাদেরকে ওয়াজ করতে হবে নসিহাত দিতে হবে নসিহাতের মধ্যে দিয়ে সংশোধন হয়ে যা ওয়েল অ্যান্ড গুড নাসিহাতের মধ্যে ওয়াজের মধ্যে দিয়ে যদি সংশোধন না হয় তাহলে ওয়াজরু হন না ফিল মাদাজে তাহলে আপনি তার বিছানাকে আলাদা করে দেন এটা আর একটা ওয়ার্নিং যে তুমি সংশোধন হচ্ছ না that's another thing I am doing এরপরেও যদি সংশোধন করতে না পারেন তাহলে আপনি শাসন করেন তার ফ্যামিলিকে ইনভলভ করেন আপনার ইনলজ শ্বশুর শাশুড়িকে আপনি ইনভলভ করেন মুরব্বীদেরকে ইনভলভ করে আপনার স্ত্রীকে সংশোধন করার জন্য চেষ্টা করেন এত কিছু করার পরেও যখন কোনো কিছু আর কাজ করে না যেই পথে আছে আপনার স্ত্রী সে পরিবর্তন হবেই না আপনি হোপলেস তখন ওই যে কথায় বলে আখেরি দাওয়া আল কাই আখের দাওয়া আল কাই যখন অন্য কোনো জিনিসে কাজ হয় না দেন লাস্ট মেডিসিন হলো বার্নিট পোড়াই ফেল সেরকম ভাবে আপনি সেই মতো অবস্থাতে আপনি তালাকের সিদ্ধান্ত স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে নিবেন এবং সুন্নত নিয়ম অনুযায়ী তালাক দিবেন প্রথমে এক তালাক দিবেন এক তালাক দেওয়ার পরে তিন মাসের মধ্যে এটাকে রুজু রেজাত করার সুযোগ থাকে যদি সংশোধন হয়ে স্ত্রী ফিরে আসে ওয়েল অ্যান্ড গুড আপনি একসঙ্গে তিন তালাক দিয়ে আপনি এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক দুইশো তালাক আসমানের যত তারা আছে এত তালাক এরকম কত ঘটনা ঘটে এইগুলো ডিল করতে করতে আমরা টায়ার্ড প্রশ্ন টেলিভিশনে বসলেই কোশ্চেন আসবে যে হুজুর আমার তো মাথা ঠিক আসিল না রাগ লাইছি রাগ করে আমি তো তালাক দিলাইছি এখন কি তা হইব ইউ ডু দ্যাট আপনি রাগ করলে তালাক দিন কেন আর কিছু কি করা যায় না কাজেই আপনি রাগারাগি করলে যদি সুপুরুষ হন তাহলে অন্য কথা বলেন দুনিয়াতে তো কথা বলার আরো কত আছে সেগুলো ব্যবহার করেন আপনি চিল্লাচিল্লি করলে করছেন হয়তো রাগন্ত অবস্থা চিল্লাচিল্লি করাও তো ভালো না তারপর না হয় করলেন সেটা কিন্তু তালাক শব্দ যেন আপনার মুখ দিয়ে না আসে আনলেস আনটিল আপনি যদি আসলে সিদ্ধান্ত নিয়ে এবং ঠান্ডা মাথায় আপনি চিন্তা ভাবনা করে আপনি ঠান্ডা মাথায় বসে আপনি কারো ইনফ্লুয়েন্স ছাড়া নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে যখন এটা করবেন তখন আপনার জন্য এই তালাকের আপনি প্রসিড করতে পারেন আপনি চিন্তা করবেন অনেক সময় আমাদের অনেক ভাইরা তালাক দিয়ে ফেলেন আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে কে দেখবে পরে ছেলে মেয়ে নিয়ে টানাটানি হয় আর শয়তান আপনার কাছে আসে চায় যে বেটা তালাক দে তালাক দে তালাক দে কেন শয়তান চায় এটা শয়তান আপনার মনে নিয়ে আসে আরো কত ভালো বউ আছে আর একজন তুই বিয়ে করবি বিয়ে তো করবেন আপনি পরেরটা যে আগেরটা তো চাইল খাইতো পরেরটা যে ধান খাবে তার কি হবে আপনার এই জন্য পরেরটা আরো তো খারাপ হইতে পারে পরেরটা ভালো হবে কোনো গ্যারান্টি আছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার ছেলে মেয়েদের কি হবে ছেলে মেয়েদেরকে তো আপনি লুক আফটার করতে পারবেন না দেখাশোনা করতে পারবেন না মা ছাড়া বাচ্চা ছেলে মেয়েরা বড় হবে কি করে সেজন্য দেখেন যেই মহিলাকে আপনি নিজের ঘরে এনেছেন যেই মহিলা আপনার সন্তানের মা তাকে আপনি তালাক কেন দিতে যাবেন হ্যাঁ স্টিল আল্লাহ সুবাহ তালাকের অপশনকে অ্যাভেলেবেল রেখেছেন যদি কেউ কোনো সময় আটকা পড়ে যায় এবং কোনো অসুবিধার মধ্যে পড়ে যায় আর ওয়ে আউট কিচ্ছু নাই there is no other way out then একেবারে লাস্ট রিসোর্ট হিসেবে লাস্ট সিচুয়েশন হিসেবে আপনি তালাককে আপনি ব্যবহার করতে পারেন এখন তালাক সংক্রান্ত অনেক মাসলাম আসাইল আছে এই মাসলাম আসাইলের সব তো এই টেলিভিশনের আলোচনার মধ্যে আলোচনা করা সম্ভব না যেমন অনেকে এমন হয় যে তারা রাগারাগি করে তারা কি করেন একসঙ্গে তিন তালাক দিয়ে ফেলেন ইমাম এবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলহের মতামত হলো এর সাপোর্টে হাদিসও রয়েছে সেটা হলো এটা যদি একসঙ্গে কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে এটাকে তিনটা কাউন্ট করা হবে না এটাকে একটা কাউন্ট করা হবে এবং ইদ্যত সময়ের মধ্যে এই স্ত্রীকে ফেরত নেওয়ার অপশন অ্যাভেইলেবল থাকবে ইউরোপিয়ান ফতুয়া কাউন্সিল ইউরোপে এবং আপনার ইসলামিক শরিয়া কাউন্সিল ইউকে আপনার ব্রিটেন এবং আমরা সাধারণত যেই মাসালা দিয়ে থাকি এবং তাইমিয়া রহমতুল্লাহ আলহের মতামতকে আমরা প্রাধান্য দেই হাদিস এর পক্ষে আছে তাছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে ফ্যামিলিকে যতক্ষণ পর্যন্ত একত্রিত রাখা যায় ততক্ষণ পর্যন্ত ফ্যামিলিকে ভাঙ্গা উচিত নয় এই ইস্তেহসানের দিকে লক্ষ্য রেখে আমরা এই কথা বলে থাকি যদি কোনো স্বামী তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিয়ে থাকে তাহলে এই তিন তালাকটা এক তালাক হিসেবে গণ্য হবে এবং তিন মাস এর মধ্যে তাকে রেজাহাত করতে পারবে রিটার্ন করতে পারবে এবং এর জন্য আলাদা আর অন্য কোনো ধরনের কিছু প্রসিজিওরের দরকার হবে না এটা হলো একটা ইম্পর্টেন্ট কথা আমি মনে করলাম যে প্রসঙ্গক্রমে আমার ভাই বোনদেরকে এটা বলা উচিত তাহলে আমি এখন যে আলোচনার দিকে এখন যাব সে আলোচনাটা হলো এটা যে এতক্ষণ আমরা কথা বললাম স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন কিন্তু স্ত্রীর কি এমন কোনো রাইট আছে স্বামীকে তালাক দিয়ে ফেলবেন অথবা স্বামীর থেকে তালাক নিয়ে ফেলবেন এরকম কি হয় কিনা ডিভোর্স কি স্ত্রী কি স্বামীকে ডিভোর্স দিতে পারে অথবা কোন অবস্থাতে এটা জায়েজ হয় কেন জায়েজ হয় এই প্রসঙ্গে আমাদের আলোচনার বাকি অংশ তবে এই আলোচনাটা এখনই নয় বরং আমাদের সময় হয়ে গেল খানিক্ষণ বিরতিতে যাওয়ার বিরতি থেকে ফিরে এসে ইমিডিয়েটলি আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যারা টেলিভিশনের পর্দার সামনে আছেন আমাদের সামনেই আপনারা থাকুন ইনশাআল্লাহ we are going for a very short break and will be back very soon stay ওয়ারে বারি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসওয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে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 দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলাইকুম welcome back after the break ব্রেকের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালা কি স্ত্রীকে ওয়াইফকে এমন কোন রাইট দিয়েছেন যে তিনি স্বামীর থেকে তালাক নিতে পারবেন অথবা স্বামীকে তালাক দিয়ে ফেলতে পারবেন এই কোশ্চেনের আনসার হলো আল্লাহ তালা এক এক জিনিসের এক একটা নিয়ম তৈরি করে দেন এবং এক এক বিষয় এক একজনকে আল্লাহ তালা লাইন ম্যানেজার করে দেন ফর এক্সাম্পল মনে করেন আপনি একটি ইনস্টিটিউশন চালাচ্ছেন ইনস্টিটিউশনের একজন প্রিন্সিপাল থাকতে হয় যিনি ইনস্টিটিউশনের হেড সব টিচাররা যদি মনে করে যে না আমরা সবাই প্রিন্সিপাল হব তাহলে ইনস্টিটিউশন রান করা যাবে না ঠিক ফ্যামিলি নামক ইনস্টিটিউশনের প্রিন্সিপাল লাইন ম্যানেজার আল্লাহ তালা করেছেন হলো স্বামীকে আর স্ত্রীকে করেছেন হলো ভাইস প্রিন্সিপাল অথবা এখানে সেক্রেটারি করেছেন হলো স্ত্রীকে স্ত্রী আফটার হাজব্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য হাজব্যান্ড যে কোনো ডিসিশন নেবেন স্ত্রীর সঙ্গে আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিসিশন নেবেন এটাই হলো স্বাভাবিক নিয়ম এই নিয়ম অনুযায়ী আল্লাহ তালা তালাকের ক্ষেত্রে তালাকের রায়টা পুরুষের হাতে রেখেছেন এটা মহিলাকে দেন নাই তবে আপনারা কোশ্চেন করতে পারেন মহিলাদের তো এমন ডিফিকাল্টিস হতে পারে স্ত্রীদের যে সময়ে তাদের এই এক্সারসাইজ করাটা তাদের জন্য প্রয়োজন হতে পারে তখন কি হবে হ্যাঁ এরকম এক্সট্রিম সিচুয়েশনে এরকম কিছু কিছু সিচুয়েশন আছে যখন শরিয়ত স্ত্রীকে অধিকার দেয় যে স্বামীর সঙ্গে থাকা না থাকা তার খুশি অথবা সে স্বামীর থেকে চলে যেতে পারবে যেমন নাম্বার ওয়ান স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হন ফিজিক্যালি ডিসেবল হয় শারীরিক সম্পর্ক করার মতন কোনো অ্যাবিলিটি যদি স্বামীর মধ্যে না থাকে তাহলে এমতো অবস্থাতে শরিয়াত স্ত্রীকে অধিকার দেয় এই স্বামীর থেকে জোরপূর্বক তালাক নিয়ে নিতে পারবে তাহলে যদি কোনো হাজব্যান্ড ফিজিক্যালি আনেইবল হন তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তালা স্ত্রীকে এই অধিকার দিয়েছেন স্বামীর থেকে তিনি জোরপূর্বক তালাক নিয়ে ফেলবেন নাম্বার টু হলো যদি এমন সিচুয়েশনের মধ্যে স্ত্রী পড়েন যে স্বামী শরীয়তের বাহিরে চলে যায় শরীয়তকে ভায়োলেট করে এমনভাবে যে সেটাকে সহ্য করা যায় না যদি স্ত্রী সহ্য করে থাকেন আল্লাহর কাছে তিনি সবাব পাবেন কারণ অনেক দোরাচারের স্ত্রীরাও কিন্তু মুমিনা ছিল এবং আল্লাহ তাদের যেমন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আমরা জানি যদি উনি থাকেন থাকবেন যদি থাকতে না চান এবং স্বামী শরীয়তের বাইরে চলে যায় তাহলে এমতো অবস্থাতে এই সুযোগ শরীয়ত তাকে দিয়েছে তিন নম্বর কোন স্বামী যদি দিন ইসলামকে পরিবর্তন করে ফেলে নওয়াজুবিল্লা না করুক তাহলে এমতো অবস্থাতে স্ত্রী যদি মুসলমান থাকে তাহলে তাদের মধ্যে বিবাহের সম্পর্ক থাকে না এটা এমনিই এটা নেকা হয়ে যায় এটা তখন আলাদা হয়ে যেতে হবে তাদেরকে এছাড়া আর কোনো পথ নাই এরপরও যদি এমন হয় বিয়ে শাদী হয়েছে এখন ফর সাম রিজন ওয়াইফ মনে করে যে না এটা সুইটেবল হয়েছে না এটা আমার জন্য ভালো হবে না এই না সেই না এমতো অবস্থাতে এই সিচুয়েশনে কোনো বড় ধরনের কারণ নাই কিন্তু তারপরেও যদি স্ত্রী তালাক নিতে চায় তাহলে এই অবস্থাতে তালাক নিতে পারবে এই সিচুয়েশনে এটাকে খোলা বলা হয় খোলাটা কি জিনিস খোলা হলো এমন জিনিস যে স্ত্রী রিকোয়েস্ট করবে তার হাজবেন্ডকে তাকে ফ্রি করে দেওয়ার জন্য তাকে মুক্ত করে দেওয়ার জন্য এটা কোনো কন্ডিশনাল হতে পারে আনকন্ডিশনাল হতে পারে কন্ডিশনাল বলতে যে কোনো কিছুর বিনিময়ে বলল যে না আমি তোমাকে এটা দিব ওটা দিব এই দেওয়ার কারণে তুমি আমাকে তালাক দিয়ে দাও তখন স্বামী যদি এতে রাজি হয় তাহলে হয়ে গেল আর স্বামী যদি রাজি না হয় তাহলে তো এটা হলো না তবে মতো অবস্থাতে এই সিচুয়েশনে স্বামীর জন্য এটা জায়েজ আছে যে সে শরীয়তে কোর্টে যাবে এবং কোর্ট এটাকে বাস বিচার করে দেখবে যে এখানে কি তাদের বিবাহ ভঙ্গটা কার্যকর করাটা বেটার হবে নাকি এদের বিবাহ রাখাটা উচিত হবে এরকম নিজেদের মধ্যে যখন অসুবিধা হয়ে যায় তখন একজন আরেকজনের সঙ্গে গেট অ্যালং করে না একসঙ্গে তারা চলতে পারে না এরকম যখন একদম মানে একদম ডেড এন্ড যাকে বলা হয় যে না আর চলা যায় না অচল অবস্থা অচল অবস্থা যখন তৈরি হয়ে যায় তখন আল্লাহ সুফহান এই সিচুয়েশনটাকে ব্যবহার করার জন্য বলেছেন অন্য কোনো সময়ে কিন্তু না আজকাল আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের সিচুয়েশন যেটা হয়েছে মুসলিম সমাজের মধ্যে তালাকের প্রবণতা এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মুসলমানরা যারা বসবাস করে আমাদের সার্ভে হলো এটা যেই বিয়ে শাদী হয় বিয়ে শাদী হওয়ার তিন বছরের মধ্যে about sixty eight to seventy two percent বিয়ে ভেঙে যায় নওয়াজবিল্লাহ আর মাত্র আপনার এই টোয়েন্টি এইট পার্সেন্ট অথবা থার্টি টু পার্সেন্ট ম্যারেজ আপনার ঠিক থাকে উইদিন থ্রি ইয়ার্স টাইম আবারও এমন হয় যে দেখা গেছে যে একটা বাচ্চা হওয়ার পরে অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে দুটো বাচ্চা হওয়ার পরে বিয়ে ভেঙে যাচ্ছে এগুলো সবগুলোর মূল কারণ হলো আমরা বিয়ে শাদী করার পরেও নিজেরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লিমিটেড থাকি না আমরা যারা স্বামীরা বিয়ে করেছি বিয়ে করার পরেও অন্য মহিলাদের দিকে তাকাই আর আমরা যারা বোনরা বিয়ে করেছি স্ত্রী হয়েছি আমরা বিয়ে করার পরেও অন্য পুরুষের দিকে তাকাই এবং আমার স্বামীকে কম্পেয়ার করি অন্য পুরুষের সঙ্গে দূর থেকে ঘাস কিন্তু সুন্দরী দেখা যায় ওই যে কথা আছে না নদীর এপার কহে সাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে সুখ যাহা আছে তাহা সবই ও পারে দূরে যেটা আছে দূরের ঘাস খুব সবসময় বড় দেখায় সুন্দর দেখা যায় কিন্তু আপনি যদি কাছে যখন আসবে তখন আপনি দেখবেন যে না হায় রে দেখলাম কি আর হইল কি এটা কিন্তু হয় না সেজন্য দেখেন এই যে তালাক আমাদের সমাজে ঘটছে তালাকের মূল কারণ হলো এটা যে আমরা নিজেরা ইসলামকে মানছি না স্বামীরাও মানি না স্ত্রীরাও মানি না না মানামানির কারণে তালাক এত বাড়ছে তালাকের কারণে বাচ্চারা সাফার করতেছে আর এই বাচ্চারা যখন বড় হয় তারা মাকেও ঘৃণা করে বাবাকেও ঘৃণা করে আপনি মনে করবেন আমি তো মা ওদেরকে বোঝায় ফেলবো বোঝায় ফেলবেন কয়দিন ওরা বড় হওয়ার পরে আর বুঝবে না তখন আপনাকেই খারাপ জানবে অথবা বাবাকে খারাপ জানবে দুইজনকে খারাপ জানবে তাদের আপব্রিঙ্গিংটা সুন্দর হবে না সেজন্য তালাকের এই অপশনের দিকে যেন আমরা না যাই মেহরবানি করে তালাকের অপশনের মধ্যে আমরা না যাই আমরা যত কষ্ট হোক চেষ্টা করব আমাদের ফ্যামিলিটাকে ঠিক রাখার জন্য এই ফ্যামিলি যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তালা খুশি হবেন আপনার ছেলেমেয়েরা বড় হবে আপনার ছেলেমেয়েরা দিনদার ইমানদার হবে আপনি মারা যাওয়ার পরে তারা আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা আর যদি তালাকি হয়ে যায় তাহলে কার জন্য ওরা দোয়া করবে মার জন্য করবে না বাপের জন্য করবে সাধারণত বাচ্চারা মার কাছে থাকে মার জন্য হয়তো করবে বাপের তো দোয়া পাওয়ার কোনো উপায় থাকবে না কারণ এই বাপ তার জন্য দোয়া করে কোনো লাভ নেই আমাদের ফালায় রেখে চলে গেছিল ছোটবেলায় আমাদের দেখাশোনা করেন না দোয়া কি করব আরো বদ দোয়া করবে না আউজবিল্লা তখন আপনার অবস্থাটা কি হবে এই জন্য তালাকের অপশনের জন্য যেন আমরা কখনো না যাই এখানে স্পেসিফিকলি আল্লাহ তাআলা একটা মাসআলা বর্ণনা করছেন যে ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن قليلا وسرعوهن سراحا جميلا যদি কোনো কারণে সিচুয়েশনটা এমন হয় যে কেবল স্বামী স্ত্রীর বিবাহটা হয়েছে বিবাহ হওয়ার পরে এখনো পর্যন্ত স্বামী স্ত্রী এক ঘরে থাকে নাই শারীরিক কোনো রিলেশন হয় নাই নো ফিজিক্যাল রিলেশন ইয়েট এরকম সিচুয়েশনের মধ্যে যদি তালাক হয়ে যায় ফিজিক্যাল রিলেশনের এটা হিসাবটা এভাবে করা হয় যদি স্বামী স্ত্রী দুজন এক ঘরে থাকে ফিজিক্যাল রিলেশন হওয়ার পসিবিলিটি ছিল হোক না হোক এটাকে কাউন্ট করা হয় না এটাকে খালাওয়াতে সাহিহা বলা হয় অ্যারাবিক পরিভাষা শরীয়তের পরিভাষা এরকম পসিবিলিটি হলেই এটাকে ধরা হবে যে না শারীরিক সম্পর্ক না হলেও ইট ওয়াজ পসিবল যদি এরকম পসিবিলিটির আগেই যদি কোনো কারণে ভ্যালিড কারণে যদি তালাক হয়ে যায় তাহলে কি হবে তাহলে ওই মহিলাদের আর ইদ্যুৎ পালন করা লাগবে না শারীরিক সম্পর্ক হয়ে গেলে ইদ্যুৎ পালন করতে হয় এটার কারণ হলো এটা আমরা মেকশিওর করতে চাই যে এই স্ত্রী যার তালাক হয়েছে তিনি কি আগে স্বামীর থেকে প্রেগনেন্ট হয়েছেন কিনা যদি প্রেগনেন্সি না হয় তাহলে তো এর পরবর্তীতে তিনি বিয়ে করতে পারবেন এজন্য প্রেগনেন্সি হয়ে গেলে তো এরপরে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই সন্তানের জন্ম না হয় ততক্ষণ পর্যন্ত তো মাকে অপেক্ষা করতে হবে এরপরে তিনি বিয়ে শাদি করতে পারবেন অনুরূপ ভাবে যখন কোন স্বামীর ইন্তেকাল হয়ে যায় তখন ইন্তেকালের পরে হতো আর বা আশহরেন ওয়া আশরা সাধারণত চার মাস দশ দিনের ইদ্যাত পালন করতে হয় আর প্রেগনেন্ট থাকলে পরে প্রেগনেন্সি শেষ হওয়ার আগ পর্যন্ত ইদ্যুৎ পালন করতে হয় এই নিয়মকে আল্লাহ সুহান হুয়া তালা করে দিয়েছেন দেখেন এ সমস্ত নিয়মগুলো আমরা মনে করতে পারি যে সমস্ত খুঁটিনাটি কথা আল্লাহর বলার দরকারটা কি এগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এত জরুরি এত ইম্পর্টেন্ট আল্লাহ এগুলোকে ওভারকাম করেন নাই আল্লাহ রাবুল্লাহ আলম ওভারলোক করেন নাই বরং আল্লাহ তালা এগুলোকে বর্ণনা করেছেন এই জন্য এর মধ্যে দিয়ে মানব জাতিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন সেটা রক্ষা হবে মানব জাতিকে যে আল্লাহ একরাম করেছেন সেটা রক্ষা হবে এবং সাথে সাথে এটাও হবে মানুষের সমাজে শান্তি বজায় থাকবে তাহলে আবারও আমরা সামারাইজ করি তালাক সম্পর্কে আমরা কথা বলছি আমরা সাধারণত তালাকের অপশনে যাওয়া উচিত নয় যখন একদম অচল অবস্থা হয়ে যাবে তখন তালাকের অপশনে যাওয়া যেতে পারে তবে রাগারাগি করে তালাক দেওয়া যায় না ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে বুঝে শুনে পরামর্শ করে আগে নসিহাত করে তারপরে সংশোধন করে এরপরে বিছানা আলাদা করে এরপরে তাদেরকে ডিসিপ্লিন করে কোনো কিছুতে কাজ হয় নাই তখন শুধুমাত্র তালাকের অপশনে আমাদের যাওয়া উচিত কারণ তালাকের মধ্যে দিয়ে ফ্যামিলি ভেঙে যায় বাচ্চাদের অসুবিধা হয় এদের দেখাশোনা করার কোনো ব্যবস্থা থাকে না এজন্য আমাদের সমাজে তালাক যেভাবে বেড়েছে এতে বোঝা যায় যে আমাদের নিজেদের আমল খারাপ হয়ে গেছে মানুষ হিসেবে আমরা খারাপ হয়ে গেছি আর তালাকের একটা কারণ হলো বিয়ে করার পরেও মহিলারা অন্য পুরুষের দিকে তাকায় পুরুষরা অন্য মহিলার দিকে তাকায় এই জন্য কিন্তু তালাকের পরিমাণটা আমাদের সমাজে বেড়েছে আসুন আমরা আমাদের চোখকে নিম্নগামী রাখি লোয়ারিং দ্য গেজ করি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করি তালাককে অ্যাভয়েড করি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কথাগুলোর